শ্যাম সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ স্বাভাবিক গতিতেই আমরা প্রতি রামাজান এবং রামাজানের পূর্বে সাবান এই মাসগুলিতে শ্যামের কথা শুনে থাকি বা বলে থাকি এরপরেও আমল করা বিষয়টি হচ্ছে মানুষের তাকদিরের উপর মানুষের তাকদির যেভাবে লিখা আছে মানুষ সেভাবে আমল করবে তবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তাকদিরের পরিবর্তন ঘটে দুয়ার মাধ্যমে এ কথাতে আল্লাহ তালা বলেছেন মানুষ যদি আমার কাছে বেশি কিছু বলে বা আমার কাছে চায় তাহলে আমি তার তাকদির যেটা লিখেছি সেটা মিটিয়ে দিয়ে আবার একটা নতুন লিখে দেবো একথা আল্লাহ তালা বলেছেন যদিও আমরা এভাবে হাদিসে জানি যে তাকদির সম্পর্কে রসুল সাল্লি সাল্লাম বলেছেন জাফাল কালাম কলম শুকিয়ে গেছে এ বিষয়ে নতুন কিছু লিখা হবে না খেতাবা কিতাবান ওহ ইন্দহ ফৌকার সেহী মানুষের তাকদির সম্পর্কে এবং পৃথিবীর সব কিছু সম্পর্কে একটা খাতায় লিখে রেখেছেন এবং সেইটা তার পাশে আছে আর্সে খাতাটা আবার নিজের কাছে রেখেছেন পাশে রেখেছেন তবে সেখানে একটা কথা লিখা আছে সাবাকাত গাজাবি সাবাকাত রাহমাতি আল্লাহ গাজাবি আমার দয়া আমার রাগকে পার করে গেছে আমি মানুষের পাপের উপরে কিছু করতে চাইলে আমি সেটা আর করি না তার মানে আমার দয়াটা আমার রাগের ওপরে জয়ী হয়ে যায় তো ওখানে একটা কথা লেখা আছে যে আমার দয়াটা আমার রাগের উপরে জয়ী হয়ে আছে আমি রাগ দিয়ে আমার বান্দার কিছু করব এটা নয় যদিও রসুল সাল্লাহ আলি সাল্লাম একভাবে এবার বলেছেন যে বিচারের মাঠে যখন জাহান্নাম এবং জান্নাত হইচই করবে যে জান্নাত বলবে আমার ভিতরে অসহায় মানুষ কেন জাহান্নাম বলবে আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি কেন তখন আল্লাহ বলবেন ইন্নামা আন্তি গজাবি জাহান্নাম তুমি আমার রাগ ক্রোধ তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা শাস্তি দিব এই কথা ঠিক যে তার দয়া তার রাগের উপর দিয়ে পার হয়ে গেছে তবে সবাই যে ক্ষমা পাবে এ কথা ঠিক নয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ক্ষমা পাবে না আল্লাহ তালা ঈশা আলাই সাল্লামকে যখন বিচারের মাঠে বলবেন তুমি কি বলেছিলে যে আমি আল্লাহ তো ঈশা আলাই সাল্লাম বলবেন আমি যতদিন ছিলাম ততদিন তো আমি নবী আপনি জানেন আর আমার চলে আসার পরে কি হয়েছে সেটা আপনি জানেন আমার জীবনে আমি কাউকে আল্লাহ এ কথা আমি বলিনি এই কথা বলার পর ঈশা আলাই সাল্লাম বলবেন ইন্তুয়াজে বহুম ওয়াইন তাস্তাক ফিরুল্লাহম ফাইনা কান্তাল আজিজুল হাকিম এখন আমাকে যদি কেউ আল্লাহ বলেও থাকে তুমি যদি এদের শাস্তি দাও তারা তোমার বান্দা আর যদি ক্ষমা করো তুমি পরাক্রমশালী তোমার কে বিচার করতে পারে তুমি সবাইকে ক্ষমা করতে পারো তা ঈশা আলি ইসলামের এই কথাটা এবং তার রাগ তার দয়াটা রাগের উপর দিয়ে পার হয়ে আছে এইসব প্রমাণ করে যে বিচারের মাঠে বহু মানুষই ক্ষমা পাবে ইনশাআল্লাহ তবে মানুষ যদি বেশি দোয়া করে তার ভাগ্যে যেটা লিখা আছে সেটা কেটে দিয়ে নতুন কিছু লিখা হবে এ কথা আল্লাহ তালা বলেছে ভাগ্য যেটাই হোক বহুদিন থেকে আমরা নফল সিয়াম ফরজ সিয়ামের কথা শুনছি জানি না কতটুকু আমলের মধ্যে আছি বা আজও সেম আছে কি না সাবানের নফল সেম সম্পর্কে বা থাকবো কি না এটা একটা তাকদিরের ব্যাপার অন্তত চেষ্টা তো করি সেম সেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোয়া পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম সেম সেম শব্দটি আরবি যা কোরআনেও আছে হাদিসেও আছে রোজা শব্দটি ফার্সি যা কোরআনেও নেই হাদিসেও নেই ঠিক তেমনি সলাৎ শব্দটি আরবি যা কোরআনেও আছে হাদিসেও আছে নামাজ শব্দটি ফার্সি যা কোরআনেও নেই হাদিসেও নেই আর ইসলাম নির্ভর করে পাঁচটি জিনিসের উপরে তার একটা হচ্ছে কালেমা লাহ আর একটা হচ্ছে সলাত আর একটা হচ্ছে সেম একটা হচ্ছে জাকাত আর একটা হচ্ছে হজ পাঁচটার তিনটে আরবিতেই আছে যা ছিল তাই আছে দুইটা পরিবর্তন হয়েছে সলাৎ পরিবর্তন হয়ে নামাজ হয়েছে আর সেম পরিবর্তন হয়ে রোজা হয়েছে আপনাকে দেশের আলেমলমা যা কিছুই বলুক না কেন আপনি নিশ্চিত বিশ্বাস রাখুন এতে অবশ্যই রহস্য রয়েছে নিশ্চিত আছে অবধারিত আছে রহস্য আছেই আছে কেননা দুইটা শব্দ এক নয় সেম মানে হচ্ছে বিশেষ প্রার্থনা আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা যে কোনো এবাদতের নাম উপাসনা আর সলাদ যে কোনো এবাদত নয় একটা বিশেষ পদ্ধতিতে বিশেষ সময়ে বিশেষ নিয়মে চলে নিয়মের উনিশ বিশ হলে সেটা বাতিল হয় নিয়মের উনিশ বিশ হলে সলাতটাই বাতিল শুধু বাতিল নয় সলাত আদায়কারীকে আল্লাহ নবী বলেছেন যে ওকে যদি কেউ হত্যা করতে পারে তাহলে বেশি নেই কিভাবে নেন সেখানে সলাত আর নামাজ এক হতে পারে সব এবাদতের নাম হচ্ছে নামাজ পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো এবাদত করে সেটার নাম হলো নামাজ উপাসনা করা আর সলাত্তা নয় এটা একটা পৃথিবীতে ব্যতিক্রম ভিন্ন ধরনের অভিনব পদ্ধতিতে এক এবাদত যে এবাদতের সাথে পৃথিবীর কোনো এবাদতের মিল নেই এবং এক আশ্চর্য এবাদত যার সরিষা সম পরিমাণ যাতে ছাড় নেই সরিষা সম পরিমাণ ছাড় নেই হজে আছে জাকাতে আছে রোজ শ্যামে রামাজানে আছে কিন্তু সলাতে নেই হতেই পারে না সলাতার নামাজ কিয়ামত পর্যন্ত এক নয় ঠিক তেমনি রোজা মানে হচ্ছে উপবাস থাকা না খেয়ে থাকা আর সেম মানে হচ্ছে বিরত থাকা অনেক পার্থক্য দুটোর মধ্যে উপবাস থাকা যায় সারাদিন গালি দিয়ে না খেয়ে থাকলেই তো হলো সারাদিন মিথ্যা কথায় ব্যবস্থা করে না খেয়ে থাকলেই তো হলো তার নাম হচ্ছে উপবাস থাকা আর সেম তা নয় সেম না খেয়ে থাকা নয় সেম মানে হচ্ছে বিরত থাকা বিরত থাকার বিষয়টিতে আল্লাহ রসুল বলছেন যে অইন কাতালা আহাদকম তোমাকে কেউ যদি মারে বা তোমাকে কেউ যদি গালি দেয় তাহলে তুমি তার উত্তরে বলো ইন্নি সায়েম আমি সেম এই কথাটা আল্লাহ রসুল বলতে বললেন না যে ভাই আমাকে গালি দিয়েন না ভাই আমাকে মারিয়েন না ভাই আমি আমাকে গালি দিচ্ছেন কেন কি অপরাধ আমি করলাম এইগুলো আল্লাহ রসুল বলতে বললেন না বলছেন যে তুমি বলবা যে আমি সেম এক আশ্চর্য ও মারছে আমি তাকে কেন মারছেন এটা বলা হবে না বলা হবে না এ কথা নয় আল্লাহ রসুল এটা বলতে বললেন না যদি ও মারে তাহলে তুমি বলিও আমি শ্যাম যদি ও গালি দেয় তাহলে তুমি বলিও যে আমি শ্যাম আমি সায়েম এই কথাটা যদিও বেহেস্ত আর জান্নাতে এক নয় বেহেস্ত হচ্ছে স্বর্গ আর জান্নাত যেখানে সর্ব ধরনের সুব্যবস্থা আছে এমন এক আশ আশ্চর্য ব্যবস্থার নাম যার নাম আল্লাহ তালা বলছেন হাদিসে আমি আমার ভালো বান্দা বান্দি পুরুষ নারীর জন্য এমন কিছু রেখেছি মারা তাই নন চোখ কোনোদিন দেখেনি অমা সামেয়া তোজনন কান কোনোদিন শোনেনি অমা খাতারা বেকালবে বাসার মানুষের অন্তর কোনোদিন শোনেনি তার নাম জান্নাত জান্নাত মানুষ ভাবতে পারে না কোনোদিন মানুষের চোখ অনেক কিছু দেখেছে মানুষের চোখ দেখেছে আগ্রার তাজমহল মানুষের চোখ দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ মানুষের চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা মানুষের চোখ দেখছে ফ্যাক্স মেশিন মানুষের চোখ আরো কিছু পঞ্চাশ হাজার বছর এক হাজার পরে বছর পরে দেখবে এরপরেও জান্নাত আশ্চর্য যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি যা হিসেবে আসতে পারে না দুই মানুষের কান দিন শোনেনি মানুষের কান অনেক কিছু শুনেছে মানুষের কান শুনেছে দত্তরাজের কাহিনী মানুষের কান শুনেছে সাত সমুদ্র তেরো নদী পারে কি আছে মানুষের কান অনেক কিছু শুনেছে এরপরেও জান্নাত আশ্চর্য মানুষের কান দিন শোনেনি জান্নাত কি জিনিস জান্নাত কেমন হতে পারে অমা খাতারা বেকালবে বাসার মানুষের অন্তর কোনোদিন ভাবেনি মানুষের অন্তর অনেক ভাবে ভাবে যে এখনই সৌদি আরব চলে যেতাম তো কাবা ঘরে তপ করতাম মানুষের অন্তর ভাবে এখনই লন্ডন আমেরিকা যেতে পারতাম দেশটা দেখে আসতাম মানুষের অন্তর ভাবে কত কিছু ভাবে এর পরেও জান্নাত এক আশ্চর্য বসবাসের জায়গা যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারে না সেটা কেমন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জান্নাত কি জিনিস তার নাম জান্নাত সেটাকে এরা বলছে বেহেস্ত আর উনি লিখেন বেহেস্তি জেওয়ার বেহেস্তের অলঙ্কার মিথ্যে কথায় ভর্তি হয়ে আছে দুনিয়াকে যে কে কিভাবে ভোগ করছে আল্লাহ ভালো জানে কে ভুল বুঝে কে সুবিধা বুঝে কে হিংসে কে কিভাবে যে ভোগ করছে হিংসা করা যায় না না মারা পর্যন্ত বোঝা যাবে না না মারা পর্যন্ত সে নিজের বিবেচনায় কি ও সেটা বুঝতে পারবে না বিবেচনামান মানুষ আছে বিবেচনা করে কিন্তু বিবেচনাকে দাম দেয় না নিজেকে টিকিয়ে রাখতে পারে না বেহেস্ত আর জান্নাতে এক নয় দোজক আর জাহান নামে এক নয় জাহান নাম হচ্ছে যেখানে সব সময় ব্যতিক্রম ধরনের আগুন জ্বলে জাহান নাম হচ্ছে এমন একটা জায়গা যেখানে ব্যতিক্রম ধরনের ঠান্ডা পানি আছে আর দোজক আগুন যেখানে মানুষ জলে জাহান্নাম আর দোজক এক নয় আকাশ জমিন পার্থক্য যেমন ভাবে আল্লাহ এবং খোদা এক নয় আল্লাহ আল্লাহর জাতি নাম আর খোদা ফার্সি শব্দ খোদ মানে নিজ আর আমানে এসেছে খোদা মানে নিজে এসেছে কবে কাল এসেছে তাহলে তার আগের দিন আল্লাহ ছিলেন না এটা সেরেকি শব্দ খোদার সাথে আল্লাহর কোন সম্পর্ক নাই একেবারেই না যায় হারাম বলা আল্লাহ বলতে হবে মানুষকে বুঝে বলে আসছে দিন রাত যেহেতু ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে আস্তে আস্তে অনেকখানি উল্টে গেছে আর যারা নিয়ে এসেছে তারা হচ্ছে প্রায় বেদাতি তারা চিস্তি তারা তরিকাপন্থী তারাই নিয়ে এসেছে তাদের হাতে থেকেছে সাতশো বছর তারা চলে গেলে তাদের দালাল ইংরেজ থেকে চেয়েছে একশো বছর তারা চলে গেলে প্রায় চল্লিশ বছর থেকেছে প্রায় ২০ বছর থেকে পাকিস্তানিরা ওরাও প্রায় সবাই ছিল আপনার ইয়ে আপনার শিয়ে নবাব সিরাজুদ্দোল্লা শিয়ে ওরা সব শিয়ে মিস্টার জিনের নিজে শিয়ে লেকোতালির নিজে শিয়ে এরা সব শিয়াপন্থী আপনি এখানে হক পাবেন কি করে সবাই যে আপনার উল্টা হক পাওয়া কত কঠিন সেইখানে কি হক সহজ ক্ষমতা যাদের অফিস আদালত তাদের কোর্ট কাচারি তাদের বই পুস্তক তাদের রাস্তাঘাট তাদের সবকিছু তাদের জমি জায়গা তাদের আচল আল্লাহ তুমি রহম করো সম্মানিত মসজিদের মুসাল্লি বলছিলাম সেম শব্দের আবিধানিক করতে হচ্ছে বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম এম যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা যায় তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম যদিও সলাপ দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না তবে সেম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবীতে আর কোনো এমন এবাদত নেই যে এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় এ ব্যাপারে ওমামা বাহেলি রাজি আল্লাহ তালাহ বলেন আমি একদিন রসুল সাল্লি সাল্লামকে বললাম মুরনি আমালিন আল্লাহ রসুল আমাকে একটা আমলের কথা বলেন তো যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। এরকম একটা আমলের কথা বলেন এটা একটা সাহাবির দাবি আল্লাহ নবীর কাছে তখন আল্লাহ নবী বলছেন ও মামা আল্লাহ বিসম ফাইনাল্লাহ ও মামা তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই কোন এবাদত এমন পৃথিবীতে নেই যেটাকে পাশাপাশি সমপর্যায়ের করা যেতে পারে শ্যাম এমন একটা এবাদত রাসুল সাল্লি সাল্লামকে ওমামা বাহেলি জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল মুরনি বে আমালিন আল্লাহ রসুল আমাকে একটা আমলের কথা বলেন যে আমলটা করে আমি জান্নাতে চলে যাব। তখন রসুল সাল্লি সাল্লাম বলছেন ওমামা আলাইকা বিসম ফাইনুল্লাহ ওমামা তুমি সেম পালন করো এবাদতের জগতে সেমের দৃষ্টান্ত কোনো এবাদত নেই একটা দৃষ্টান্ত পেশ করবেন যে এই এবাদতটা এইটার মতো এই এবাদতটা এইটার কাছাকাছি এরকম যে আপনি একটা কাছাকাছি দৃষ্টান্ত পেশ করবেন এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই একটা আশ্চর্য ব্যতিক্রম এবাদত অথচ শুধু না খেয়ে বসে আছেন এই এটি কেন এটা বলেন রাসুল সাল্লাম বলেছেন আর কোরআন ইসব এবং শ্যাম বিচার মাঠে মানুষের পক্ষে কথা বলবে কেন এমন বাদত অবশ্য মানুষের পক্ষে কয়েকটা জিনিস কথা বলবে তার একটা কথা বলবে আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করা হয় তার একটা কথা বলবে কালো পাথর হজ করতে গিয়ে যাকে চুমা দেওয়া হয় তবে ওইটার মধ্যে একটা জটিলতা আছে সেটা হলো এই যে মানিস তালামা কিন যার টাকাটা ছিল বৈধ ওইটুকু না হলে তা একটা বেশ একটা সুবিধা ছিল আর কি যে হজ করলেই পাথর আমার পক্ষে কথা বলবে কিন্তু রসুল সাল্লাম শেষ একটা বাক্য লাগিয়ে রেখেছেন মানিস তালামাবে হাক্কিন যে সত্য সত্যই বৈধ পন্থায় বৈধভাবে ওকে চুমা দিয়েছে তার মানে টাকাটা ছিল বৈধ ওই জন্য তো মানুষ সাহস করে না নিজের টাকা দিয়ে হজ করতে যেতে বলছে বাপের যেটুকু জমি পেয়েছে ওটুকু বিক্রি করে যাবো তার মানে ওর বাপের জমির ওপরে তার আস্থা বেশি নিজের জমির চেয়ে কথাও ঠিক আছে কথাটা ভুল নেই মানে এ কথাই ঠিক অন্তত এইখানে একটু মনের দিক দিয়ে দুর্বলতা তার ভিতরে আছে বা আছে বা আশাই স্বাভাবিক আশাটাই ঠিক মানুষের পক্ষে কথা বলবে বিচার মাঠে কোরআন মাজিদ এই জন্য অন্তত কমসে কম কিছু না পারলেও ফজরের সলাতের পরে বা এসার সলাতের পরে যখন ঘুমাতে যাবেন তখন অন্তত সুরাই এখলাস ফালাক নাচ পড়বেন কিছুই যদি না পারেন সোরাই এখলাস তো পারবেন আপনার চব্বিশ ঘন্টা যেন পার না হয় কোরআন মাজিদ পড়া ছাড়া বা কোনো রাত যেন পার না হয় কোরআন মাজিদ পড়া ছাড়া বেশি না পারলেও সুরাই এখলাস ফালাক নাচ তিনটা পড়ার চেষ্টা করবেন প্রতিদিনই কোরআন মাজিদ পড়বেন কেন পারেন না পারা উচিত পারবেন না কেন কোরআন মাজিদ আল্লাহ পড়তে বলছেন কোরআন মাজিদ আল্লাহর দয়ে কোরআন মাজিদ আল্লাহর রহমত কোরআন মাজিদ একটা ব্যতিক্রম মজেজা কেয়ামাত পর্যন্ত যে বইটার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন সেটা হলো কোরআন মাজিদ সেই যে আপনি একটু পড়েন না কেন আমি আপনার দিনী ভাই হিসাবে আজকের বক্তব্যের খুদবার এ অংশে আন্তরিকভাবে আপনাকে অনুরোধ করছি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি দিনী ভাই বোন হিসেবে বিশেষ পরামর্শে বিশেষ অনুরোধ করে বলছি আপনি একটু রাতে সকালে কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হন আপনি বলেন ইনশাল বেশি না পারলে এক পৃষ্ঠে পড়ে এক পৃষ্ঠেও যদি না কুলায় দুই একটা আয়াত হোক মানে জীবনের উপরে একবার জীবন বাজি রেখে অভ্যাস করে নেবেন মানে করাই লাগবে আমি ফজরের সলাতের পরে আমার যতই সমস্যা থাকে আমি অন্তত দুটা আয়াত পড়ব এরকম একটা জরুরি হিসাব করে নেবেন কোরআন বিচারের মাঠ পক্ষে মাঠে আপনার পক্ষে কথা বলবে তবে কোরআন মাজিদের ব্যাপারে আর একটা বিপদ আছে আল্লাহ রসুল বলেছেন আল কোরআন হজ্জাতন লাকাও আলাইকা কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে এটা বিপদ বেশি হয়ে গেল যদি আপনি কোরআন মাজিদ না পড়েন তাহলে কোরআন মাজিদ বিপক্ষে কথা বলবে কালো পাথরের চেয়ে এটা বেশি কঠিন হলো তার মানে যদি টাকা বৈধ হয় কালো পাথর কথা বলবে আর যদি বৈধ না হয় কিছু বলবে না বিপক্ষে যাবে না কিন্তু কোরআন মাজিদ এক আশ্চর্য গ্রন্থ যেটা আপনার বিপক্ষে কথা বলবে আল কোরআন ও হুজাতুন লাকাও আলাইকা কোরআন তোমার পক্ষে হতে পারে কোরআন তোমার বিপক্ষে হতে পারে বখরি মুসলিম কাজে যেসব বিষয়গুলি জীবন বাজি রেখে করা দরকার তার মধ্যে একটা হলো কোরআন মাজিদ নিয়মিত অল্প হলেও পড়া অভ্যাসী হওয়ার ব্যাপারে জীবন বাজি রেখে করা দরকার পড়বই এরকম একটা হিসাব ইনশাল্লাহ পড়বই এরকম একটা হিসাব রাখতে হবে কোরআন বিপক্ষের একটা ব্যাপার আছে পক্ষে হলো তা আলহামদুলিল্লাহ তো না পড়লে বিপক্ষে সেটা কঠিন হয়ে গেল সেম মানুষের পক্ষে কথা বলবে সেম বলবে রব্বি মানা তহুন তোমা বিনাহারে ফাসাফেইনি ফিহে আল্লাহ আমি এই লোকটাকে দিনে খাওয়া হতে এবং তার প্রবৃত্তি হতে আমি তাকে ঠেকে রেখেছি আমি তাকে তার মন মতো চলতে দিনি আর আমি তাকে খেতে দিনি ফিহে এই লোকটার ব্যাপারে তুমি আমার সুপারিশ গ্রহণ করো ফাইসাফা আনে কোরআন এবং শ্যামের সুপারিশ গ্রহণ করা হবে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে সেম তুমি যখন পক্ষে কথা বলছো তাহলে আমি তোমার কথা শুনলাম আমি তাকে মাফ করে দিলাম যাও সেম আমার পক্ষে কথা বলবে তবে এই কথাটা আবার শেষে বলবো যদি স্মরণ থাকে ইনশাল্লাহ যে সেম আমার পক্ষে কথা বলার সমাতে দুইটা শর্ত লাগিয়ে কথা বলবে আল্লাহ আমার একটা কথা শোনো আমার কারণে দুইটা জিনিস করেনি অতএব শোনো এক খায়নি আর এক মন মতো চলেনি আমার কারণেই চলেনি তা আমি একটা কথা বলছি শুনবা না আমি আমি বলছি একে মাফ করো তো আল্লাহ বলবেন ঠিক আছে তুমি যখন এভাবে বলছো মাফ করলাম এই আবু আনহু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল জান্নাত হাসামানে আবু আব জান্নাতের আটটি দরজা রয়েছে মিনা বাপ ইসমর রায়াম জাহান্নাম একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি আর জান্নাত একটি দরজা আটটি আটটা দরজা থেকে ফেরেস্তারা মানুষকে ডাকবে আসেন আসেন এই দরজা দিয়ে আসেন যারা তাহাজুদ পড়েছেন এই দরজা দিয়ে যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন যারা দান খারাত করেছেন এই দরজা দিয়ে আছেন রাসুল সাল্লাম এই কথা বলতে বলতেই আবাকার সিদ্দিক রাজিল্লাহ বলছেন আল্লাহর নবী এমন কোন ব্যক্তি হবে কি যাকে সব দরজা থেকে ডাকবে হ্যাঁ তার মধ্যে তুমি সিদ্দিক ব্যতিক্রম মানুষ আল্লাহ ব্যতিক্রম মানুষ আল্লাহ তাদেরকে তাকে এই মর্যাদা দিয়ে সৃষ্টি করেছে আরো মানুষ এই মর্যাদা পেতে পারে তো হ্যাঁ যাদের যাদেরকে সব দরজা থেকে ডাকা হবে তার মধ্যে তুমি আমি এখন যেই কথাটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলে রাসুল সাল্লাম এখানে একটা কথা বলেছেন সেম পালনকারীর ব্যাপারে এজা দাখালা আখের হুম উগলেখা সেম পালনকারীদের যে একটা দরজা আছে সেম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজাটা বন্ধ করা হবে ওই দরজা দিয়ে আর কোনো এবাদতকারী প্রবেশ করতে পাবে না সে যত বড় আবেদক দিন রাত যদি কান্নাকাটি করে অঝর নয়ের চোখে মানে ঝরাই যে এক সময় আপনাকে আমি বলেছি সবচেয়ে বেশি আল্লাহ সন্তুষ্ট হন এক ফোঁটা চোখের পানিতে চোখের পানি যতই ঝরাক পাপ ক্ষমা হতে পারে কিন্তু ওই দরজাতে ঢোকার সুযোগ হবে না ওই দরজাতে শুধুমাত্র কারা প্রবেশ করবে শ্যাম পালনকারী অন্যান্য দরজাতে সবাই ঢুকতে পারে হজ পালনকারীর দরজাতে ঢুক আরো পাঁচজন ঢুকবে দানকারীর দরজা দিয়ে ওরা ঢুকবে আরো পাঁচজন ঢুকবে সলাত আদায়কারীর দরজা দিয়ে তারা ঢুকবে আরো পাঁচজন ঢুকবে কিন্তু সেম পালনকারী এক আশ্চর্য মানুষ একটা আশ্চর্য এবাদত যে ওই দরজা দিয়ে কারো সুযোগ হবে না আপনাকে আমি কি বুঝাচ্ছি বলতে বুঝতে পারছেন সেম ব্যতিক্রম এবাদত এবাদতের জগতে এর দৃষ্টান্ত কোন এবাদত নেই যদি থাকতো তাহলে কই হয় না কেন আল্লাহ রসুল বলতেন যে এরকম আর একটা দরজা আছে তা বলতেন বলতেন যে এরকম আরো দুটা দরজা আছে কিন্তু তা তিনি বললেন না শুধু বললেন যে ওই শেষ ব্যক্তি ঢুকে গেল এটা বন্ধ করা হবে মানে সেম এর দৃষ্টান্ত কোন এবাদত নেই এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হলো সেম বলেন রাসুল সাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম পালন করে তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান পাঁচশো বছরের পথ তার মানে একদিন শ্যাম পালন করলে জাহান নাম তার থেকে পাঁচশো বছরের পথ দূরে সরে যাবে রাসুল সাল্লাম একবার বলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি একদিন শ্যাম পালন করে তাহলে তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে সহত্তর বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে রাসুল সাল্লাম এক বৈঠকে বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে তাহলে তার মুখখানাকে জাহান নাম থেকে একশো বছরের পর দূরে সরে দেওয়া হবে সত্তর একশো পাঁচশো সব মিলে ফলাফল হলো এই কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে তাহলে আল্লাহ তাকে জাহান নামে দেবেন না তাকে জান্নাতে দিবেন এই কথাটা আল্লাহ রাসুল সাল্লাম এইভাবে এইভাবে এইভাবে বললেন আবু হরিয়াল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আসেম জুন্না ও হিসনুন হাসিন নার জাহান্নাম একটা ঢাল যেটা থেকে বিপদ থেকে বাঁচা যায় এরপরে বলছেন এটা খুব শক্তিশালী দুর্গ যেই দুর্গ দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায় এত শক্তিশালী দুর্গ যে এটা ভেদ করে মানুষ ঢুকতে পারবে না এটা সেম এমন একটা দুর্গ যে এটা ভেদ করে কোনো ক্ষতি ঢুকতে পারবে না অর্থাৎ এ ব্যক্তি জান্নাতে যাবেই সেম একটা দুর্গ কিছু থেকে দুর্গ মিনেন না আল্লাহ রসুল বলছেন আর শ্যাম জুন্না শ্যাম হচ্ছে ঢাল এস্তা জেন্ন বেহাল আব্দ মিনেন নার মানুষ এই ঢাল দিয়ে এই দুর্গ দিয়ে জাহান্নাম থেকে বাঁচে আমার ব্যাপার প্রতিদান আমি দিব এই কথাটা আবার বলছি একটু পরে সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তারপরে ওটা আমি বাড়াতে বলি বাড়াও বাড়াও সাতশো পর্যন্ত বাড়াও আরো বাড়াও আরো বাড়াও ইল্লাসম ফাইনালি অনাজিজবেহি তবে সেম সেম এমন নয় সেম আমার ব্যাপার প্রতিদান আমি দেব শ্যাম পালন করে আপনি নেকি পাবেন এ কথা নয় শ্যাম পালন করে কয় নেকি পাবেন শ্যাম পালন করে দশ নেকি পাবেন এ কথা আল্লাহ বলেননি শ্যাম পালন করে এত নেকি পাবেন এই কথা আপনি বলেন আল্লাহ রসুল বলেছেন কে যদি মানুষকে মাটি দিতে যাই জানাজা পর্যন্ত যদি থাকে তাহলে এক কেরাত নেকি হলো মাটি দেওয়া পর্যন্ত যদি থাকে তাহলে দুই কেরাত নেকি হলো এক কেরাত হলো অহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না তাহলে জানা যেতে গেলে এই নেকি পেলাম কিন্তু শ্যাম পালন করলে আমি কত নেকি পেলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন শ্যামের এরকম কোন নেকি নেই শ্যাম আমার ব্যাপার প্রতিদিন আমি দিব আমি আপনাকে বারবার বুঝাতে চেষ্টা করছি এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত শ্যাম যার দৃষ্টান্ত কোন এবাদত নেই যার সমপর্যায়ের কোন এবাদত নেই সে কথাই বলছি সে কথা আল্লাহ রসুল বলছেন আদম সন্তানের প্রত্যেকটা নেকি এক থেকে দশ হয় দশ থেকে সাতশো হয় আরো হয় আরো হয় আরো হয় তবে শ্যাম শ্যাম এমন হয় না শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন জান্নাত দিবেন যেহেতু এর কোনো দশ বিশ নেকি নেই যেহেতু এর কোনো ওজন নেকি নেই তো ওজন কি শ্যাম মানে আমি জান্নাত পাবো শ্যাম মানে আমি জান্নাত পাবো ব্যতিক্রমে বোধে একটা জান্নাতির কথা বলেন যাতে জান্নাতে চলে যাবো তো শ্যাম পালন করো এবাদতের জগতের সমপর্যায়ের কোনো এবাদত নেই এবাদতের জগতের দৃষ্টান্ত কোন এবাদত নেই সম্মানিত মসজিদের মুসাল্লি আমি আপনাকে নফল শ্যাম পালন করার জন্য আন্তরিকভাবে উদ্বুদ্ধ করছিলাম আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আল্লাহ বারেক আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাত আসসালাম আলাম আল্লাহ নবী আবাদা নফল সিয়াম বলেন সাল্লাহ রামাজান শাহরুল্লাহিল রামাজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হল মহারামের সিয়াম রামাজানের পরে মহরমের দশ তারিখে শ্যাম পালন করবো মানে সেটা ইহুদি খ্রিস্টান তাদেরকে বড় দিন মনে করে মহরমের দশ তারিখ তাদের বড়দিন আর আপনি বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে আমরা মহারামের দশ তারিখে শ্যাম পালন করব কেন সম্মানিত মসজিদের দিনে মুসল্লি ভাই বোন মনে রাখবেন ব্যক্তি যত বড়ই হোক যদি আপনার বিবেচনায় আসে যে কথা ভুল হচ্ছে আপনি তাৎক্ষণিক ধরবেন এ কথাই ঠিক পরে ধরে কোনো লাভ নেই দেখেছেন মুখের উপরে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ বলছেন মহরমের শ্যাম থাকো আমি থাকছি সাথে সাথে মুখের উপরে বলছেন মহরমের শ্যাম থাকবো মানে মহরমের দশ তারিখ ইহুদি খ্রিস্টান সেটা বড় মনে করে ও ফেরাউন ডুবে গেছে আর মুসা সালাম বেঁচে গেছে বিশাল ব্যাপার সেই দিন আমাদের বড় দিন শুক্রিয়া আদায় করবো সেই জন্য তারা থাকে আল্লাহ রসুল বললেন ওহো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে লাইন বাঁকাই তোলা না তা সেয়া আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখও শ্যাম পালন করব। দশ তারিখ হবে সুক্রিয়া আদায়ের জন্য আর নয় তারিখ হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতার জন্য বুঝাতে পারলাম না এটা কিন্তু আর একটার সাথে লেগে আছে সেটা হলো মহারমের দশ তারিখে হোসাইন শহীদ হয়েছে যার জন্য হোসাইনের এই মহরমের দশ তারিখে কত খেলাধুলা কত মারামারি কত হইচই কত কাটাকাটি সব চলে এর সাথে তিনটে লেগে গেছে রাসুল সাল্লাম মহরমের শ্যাম পালন করতেন এক হোসাইনের শহীদ দুই এই দিনে ফেরাউন ডুবে গেছে তিন কয়েকটা এসে জমা ধরে গেছে কিন্তু রাসুল সাল্লাহ আলি সাল্লাম যেটা বলেছেন সেটা হলো হ্যাঁ ইহুদি খ্রিস্টান যদি সুক্রিয়া আদায় করতে পারে আমরাও সুক্রিয়া আদায় করব আল্লাহর ফেরন ডুবে গেছে মুসা আলাই বেঁচে গেছেন সুক্রিয়া আদায় করবই করব। তো বিরোধিতা করতে হবে যে তো তাহলে নয় তারিখও রাখবো তাহলে বিরোধিতা হয়ে গেল তাই মহারামের দুই দিন শ্যাম পালন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আহাতা সেম আল্লাহে আহাতা সেব আল্লাহে আই উকা ফেরা সানাত আমি আশাবাদী আল্লাহর উপরে মানুষ যদি মহরমের দুই দিন সিএম থাকে তাহলে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে তারপরের বাক্য আরাফা আল্লাহ কেউ যদি আরাফার দিন একদিন রাখে একদিন আরাফার দিন একদিন যদি রাখে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তাহলে মানে একদিনই তো অনেক ব্যাপার এতক্ষণ যা বললাম মহরম সম্পর্কে এইবার তো এক কথাতে সবকে ছেড়ে চলে গেল জি তাই আরাফার একদিন সেম সমান আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তবে যারা হাজি আরাফার মাঠে থাকবেন তারা সেম পালন করবেন না সারা পৃথিবীতে যারা যেখানে আছে তারা আরাফার দিন শ্যাম পালন করবে সেই দিন হিসাব করেই রাখবে যদি মিল না খাই তাহলে একদিন আগে হতে পারে তাহলে একদিন পরে হতে পারে তাতে কোনো সমস্যা নেই তার নিয়ত থাকবে যে আমি আরাফার দিন শ্যাম থাকছি সেই দিনে এক অবাক আশ্চর্য দিন রাসুল সাল্লাম বলেছেন যে আরাফার মাঠে আমি যত মানুষকে ক্ষমা করি পৃথিবীর আর কোনো দিন আর কোনো সময় তত মানুষকে আমি ক্ষমা করি না আরাফার দিন আরাফার মাঠে যত মানুষকে ক্ষমা করা হয় পৃথিবীতে আর কোনো এমন দিন নাই সেটা লাইলাতুল কাদর হোক সেটা জুমার দিন হোক সেটা রাতের শেষ অংশ হোক সেটাই হোক না কেন আর কোনো দিন এমন দিন নেই আর কোনো দিন এমন সময় নেই যেই সময়ে অত ক্ষমা পাই যত ক্ষমা আরাফার দিনে মানুষ পায় সেটাই হলো এটা একদিন শ্যাম পালন করলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আনাস তালা বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানুষ যদি প্রতি মাসে তিন দিন শ্যাম পালন করে সারা বছর শ্যাম পালন করলে যত নিকে তত হবে তেরো চোদ্দ পনেরো যদি গোনাতে অসুবিধা হয় তাহলে আগে পিছু হলে কোনো সমস্যা নেই মহিলাদের ঋতু হাইজের কারণে যদি আগে পিছু হয় কোনো সমস্যা নেই তেরো চোদ্দ পনেরোতে এসে হাইজ তাহলে ভালো হয়ে যায় তারপরে শুরু হবে অসুবিধা নেই আইসার জি তালা আনহা বলেন আগে পিছু আমি শ্যাম পালন করেছি প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো সারা বছর সিয়াম পালনের নেকি হবে এ কথা আল্লাহ রসুল বলেছেন রাসুল সাল্লাম বলেন মাংসামা রামাজানা মিন মানুষ যদি রামাজানের শ্যাম পালন করে তারপরে সাওয়ালে যদি ছয় দিন শ্যাম পালন করে তাহলে তাকে সারা বছর শ্যাম পালনের নেকি দেওয়া হবে উল্লেখ্য যে রামাজানে মহিলার হাইজের কারণে চারটা পাঁচটা সাতটা ছুটে গেছে ওইগুলো আগে করতে হবে তারপরে সওয়াল করতে হবে এটা একবারে নগদ মিথ্যা কথা বলেন এই রামাজানে আমার ঋতুর কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো আমি সামনে সাবানে রাখতাম পরের বছর সাবানে তার মানে আমি রসুল সাল্লামকে দেখেছি শ্রাবণ মাসে বেশি বেশি সিএম থাকতেন ওই সুযোগে আমি আমার এই ছুটে যাওয়াগুলি ছাড়তাম করে নিতাম এমনি দিনে আমি করতে যেতাম না কেননা কখন যে তিনি আমাকে প্রয়োজন মনে করেন সেই সময় আমি বলবো আমি সিএম আছি এই কথা আমি আয়েসা তাকে বলতে চাই না আমি বলতে চাই না আপনি আমাকে ডাকবেন আর আমি বলবো আমি সিএম আছি এটা আমি বলতে চাই না এই জন্য আমি এই নয় মাস বাকি রেখে দশ মাস বসে থেকে আবার যখন সাবান আসতো তখন আমি গত রমজানে ছুটে যাওয়াগুলি রাখতাম তার মানে আমি জানি যে তিনি সাবানে বেশি বেশি রাখবেন একটু পরে যেটা বলতে যাচ্ছি সম্মানিত মসজিদের মুসল্লি আমি বলছিলাম যদি আপনি সওয়ালের ছয় দিন শ্যাম পালন করেন তাহলে সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হবে এই কথাই ঠিক ধারাবাহিক রাখেন এটাই ঠিক যদি একদিন রাখলেন আর একদিন ছেড়ে দিলেন আর একদিন রাখলেন তবে এটা গোনা হবে না ছেড়ে ছেড়ে রাখতে হবে এ কথা মিথ্যে আগে ফরজ পালন করতে হবে তারপর রাখতে হবে এ কথা মিথ্যে ধারাবাহিক রাখেন এটাই সুন্দর আপনি সাওয়াল মাসের মধ্যে ছয়টা রাখেন অন্তত ছয়টা রাখার চেষ্টা করেন যে কোনো দিনে সম্মানিত মসজিদের মুসল্লি এবার সাবান আইসার জিয়াল্লাহ তালা আনহা বলেন কানায়াসমানা কুল্লাহ আইসার জিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী পুরো সাবান শ্যাম পালন করতেন কালাত আয়সার জিয়াল্লাহ তালা আনহা কানায়াসম সাবানা ইল্লা কালিলা রাসুল সাল্লাহ আলি সাল্লাম সাবানের শ্যাম পালন করতেন তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন উম্মু সালমা রাজি আল্লাহ তালা আনহা বলেন লায়া সোম সাহার আইনে মুতাতাবি আইনে ইল্লা রামাজান আমি আল্লাহর নবীকে পুরো দুই মাস শ্যাম পালন করতে দেখিনি জীবনে শাবান আর রামাজান ছাড়া আল্লাহ রসুলকে আমি পুরো দুই মাস শ্যাম পালন করতে দেখিনি শাবান আর রামাজান ছাড়া তিনি সাবান এবং রামাজান পুরো দুই মাস শ্যাম পালন করতেন তবে অন্য হাদিসে ও মুসলমান আবার বলছেন সাবানকে রামাজানের সাথে মিলিয়ে দিতেন না আবু হরেরাজি বলেন রাসুল সাল্লাম প্রথম সাবান থেকে পনেরোই সাবান পর্যন্ত শ্যাম পালন করতেন সম্মানিত মসজিদের মুসল্লি আপনি প্রথম সাবান থেকে পনেরোই সাবান পর্যন্ত শ্যাম পালন করার চেষ্টা করেন না হলে দু চার পাঁচ দশটা করেন কিছু করেন চেষ্টা করেন পনেরোই সাবান শ্যাম পালন করা যাবে না পনেরোই সাবান শ্যাম পালন করার ব্যাপারে যত জাল মিথ্যা আদিস আছে আজকের জুমার খুদ্া আমি সময়ের অভাবে বলতে চেয়েছিলাম তা হলো না তবে আপনি মনে রাখবেন পনেরোই সাবান সম্পর্কে প্রায় দুইশো জাল হাদিস আছে মানুষের বানানো সবগুলি সহি হাদিসের বিপরীত পনেরোই শ্রাবণে কলকারখানা অফিস আদালত কোর্ট কাছারি বন্ধ করে রাতে গোসল করে রাত গোলাপ আতর জল সব মেখে দিনে শ্যাম পালন করতে হবে এটা একবারে নগদ মিথ্যা কথা সাবধান থাকবেন পনেরোই সাবানের শ্যাম পালন করতে হবে না ওরাই পনেরোই সাবানের শ্যাম পালন করবে যারা তেরো চোদ্দ পনেরো করে যারা তেরো চোদ্দ পনেরো করে অন্য মাসে করেছে এখানেও করবে শুধু পনেরোই সাবান বা দুই দিন কোনরাই ঠিক নয় ওখানে যাবেনই না আজ থেকে শুরু করেন শনিবার থেকে শ্যাম পালন করেন করেন দশ পনেরোটা বিশটা যা আপনার পরিস্থিতিতে গুলাই সাবান মাসে রাসুল সাল্লাম বেশি শ্যাম পালন করতেন সম্মানিত মসজিদের মুসল্লি আহিসার জি আল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার শ্যাম পালন করতেন তিনি বলতেন রাজা আমার যখন আমলটা আল্লাহ এবং আল্লাহর কাছে যখন পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি এটা আমি ভালোবাসি রাসুল সাল্লাম বলেন বৃহস্পতিবার এবং সোমবার মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে বৃহস্পতিবার এবং সোমবার মানুষের সাপ্তাহিক পাপ নেকি রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি ভালোবাসি আমার মনটা চাই আমি ভালোবাসি আমার মনটা চাই আমার যখন নেকি আমল আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি আল্লাহ দেখুক যে আমি সেম আছি এটা আমি চাই যে আমার রিপোর্টের অবস্থায় উনি আমাকে দেখবেন যে আমি সেম আছি সমন্বিত মসজিদের মুসাল্লি কোনোটাই যদি না পারেন তাহলে এখানে আসেন অন্তত বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করার চেষ্টা করি জরুরি কথা যে অনেক বেশি খাচ্ছি আবার তো ঢাকা শহরের মানুষ খাওয়া দাওয়া বেশি আইটেমও বেশি তো এত খেলে সকালে হাঁটাহাঁটি করা লাগে আমি মনে করছি যে রাসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যত অনুযায়ী চলার জীবন যদি আমরা বাছাই করি তাহলে মনে হয় এত কিছু করা লাগবে না প্রথমত চেষ্টা করি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করি দেখি শরীর হালকা হয় কি না যদি না হয় তাহলে চলেন যায় তেরো চোদ্দ পনেরো করি এত যদি হালকা না হয় তাহলে চলেন যাই একদিন সেম থাকি আর দুই দিন এমনি থাকি এত যদি না হয় তাহলে চলেন দাউদ আলাই সালামের শ্যাম পালন করি একদিন শ্যাম থাকে একদিন এমনি থাকে শরীর এমনিতে ঠিক হবে আজকের জুমার শেষ কথা সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে বৃহস্পতিবার সোমবার এই তিনটে দুটা দিন তিনি জানতেন কিন্তু সাবান মাসে কোন দিন রিপোর্ট পেশ করা হয় এইটা তার জানা ছিল না এই কারণে তিনি পুরো সাবান শ্যাম পালন করার চেষ্টা করতেন শুধু খালি রিপোর্টটা ধরার জন্য বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি এই লোভে এই আশায় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পুরো সাবান শ্যাম পালন করার চেষ্টা করতেন তার জানা ছিল না সেই দিন কোন দিন কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেলোমা জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্দর করে রাতে এভাবে গোসল করে দিনে শ্যাম পালন করে যা নগদ মিথ্যা যা বিদাত সম্মানিত মসজিদে মুসাল্লি আমি আপনাদের দিনী ভাই আমি আপনাদেরকে আন্তরিকভাবে ভালোবাসি আমি আপনাদেরকে নফল শ্যাম পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে কোরআন তেলাওয়াত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আমার ব্যস্ততার সাথে আছি জানি না আপনার সাথে আমি রামাজান মাসে সাক্ষাৎ করতে পারবো কি না আমি আপনার দিনী ভাই হিসাবে একটা কথা আপনাকে আমি বলে রাখছি যেটা আপনাকে আমি শতদিন বলেছি আমার মনে বড় সাপ এদেশের মাটিতে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ এটা আমার মনে বড় সাপ এদেশের মাটিতে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলেরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় সেই প্রতিষ্ঠান আপনাদের বাড়ির পাশে আমি দূরের মানুষ তবে প্রতিষ্ঠান আপনাদের বাড়ির পাশে আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ রেখে যাচ্ছি রমাজান মাস দান খায়ের মাস আপনি প্রতিষ্ঠানটাতে কিছু হলেও সহযোগিতা করার চেষ্টা করবেন আপনি একটা যদি এই মসজিদের মুসল্লি গরিব মানুষ হন তবু পাঁচ টাকা দিয়ে সহযোগিতা করেন এটা আমার আন্তরিকভাবে অনুরোধ থাকছে আপনার পাঁচ টাকার কথা বলা যায় না সেই টাকাটা যদি আউবাক্কার সিদ্দিকের মতো বরকতের টাকা হয় তাহলে তখন কোটি টাকা তাকে ঠেকাতে পারবে না সেই জন্য আমার এই শেষের অনুরোধটা থাকলো আপনি আমার এই অনুরোধটা আন্তরিকভাবে রক্ষা করার চেষ্টা করিয়েন আমি বিশ্বাসী এগুলো সঠিক আকিদের প্রতিষ্ঠান আল্লাহ আপনাকে এর বিনিময় দিবেন ইনশাআল্লাহ আমার এইভাবে বিশ্বাস হয় অতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে আপনি অল্প টাকার বিনিময়ে জান্নাত পেতে পারেন ইনশাআল্লাহ কাজে নফল সিয়ামের সাথে সাথে রামাজান মাস আসছে এই রামাজান মাসকে সামনে রেখে আপনি এই প্রতিষ্ঠানটাকে আন্তরিকভাবে মূল্যায়ন করবেন অত্র মসজিদের দিনী মুসল্লি ভাই বোন আমি আপনাদেরকে এ আন্তরিকভাবে অনুরোধ রেখে নফল শ্যাম পালন করার অনুরোধ রেখে বিশেষভাবে অল্প হলেও কোরআন মাজিদ তেলাওয়াত করার অনুরোধ রেখে বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো আমাদের অনেক আত্মীয় স্বজন চলে গেছে যারা এই মসজিদের উত্তরসূরি ছিল যারা এই কাজ করেছে যাদের অধীনে আমরা আছি তারা কবরে চলে গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো আমরা যারা বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো তুমি তাদের সুস্থতা দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এই সাবান মাসে কিছু সিয়াম পালন করার তৌফিক দান করো নিয়মিত যেন আমরা কোলান তেলাওয়াত করতে পারি এই তৌফিক তুমি দান করো এ দাবি এ দাওয়া এগুলো তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুদ্া এখানে শেষ করলাম সাল্লাহ আলাইহি